মুস্তাকিমের পথে সবে আয় রে ছুটে আয় মুস্তাকিমের পথে সবে আয় রে ছুটে আয় খোদার নূরে এই ধরাকে করো আলোকময় খোদার নূরে এই ধরাকে করো আলোকময় মুস্তাকিমের পথে সবে আয় রে ছুটে আয় মুস্তাকিমের পথে সবে আয়ের ছুটে আয় খোদার নূরে এই ধরাকে করো আলোকময় খোদার নূরে এই ধরাকে করো আলোকময় সত্য পথে চালাও তোমার সুন্দর তরি ঝড় তুফানে যায় না যেন খোদার পরশ সারি সত্য পথে চালাও তোমার সুন্দর তরি জল তুফানে যায় না যেন খোদার পরশারি সত্য পথে চালাও তোমার সুন্দর তরি জল তুফানে যায় না যেন খোদার পরশারি নাও রে খুঁজে সঠিক পন্থা অন্য কিছু নয় নাও খুঁজে সঠিক পন্থা অন্য কিছু নয় মুস্তাকিমের পথে সবে আয়ের ছুটে আয় মুস্তাকিমের পথে সবে আয়ের ছুটে আয় খোদার নূরে এই ধরাকে করো আলোকময় খোদার নূরে এই ধরাকে করো আলোকময় আহলে সুন্নাতল জামাতের সত্তা কিদা ধরো এই পথে গ জীবন তোমার আলোকময় গড় আহলে সুন্নাতল জামাতের সত্তা কিদা ধরো এই পথে গ জীবন তোমার আলোকময় গড় আহলে সুন্নাতল জামাতের সত্তা কিদা ধরো এই পথে গো জীবন তোমার আলোকময় গড় আধার তমস সব হবে দূর সত্যেরই ছায়ায় আধার তমস সব হবে দূর সত্যেরই ছায়ায় মুস্তাকিমের পথে সবে আয়রে ছুটে আয় মুস্তাকিমের পথে সবে আয়রে ছুটে আয় খোদার নূরে এই ধরাকে করো আলোকময় খোদার নূরে এই ধরাকে করো আলোকময় পিরলিদের ছোঁয়া তুমি নিতে আসো ভাই বাতিল জম দূর হবে গো পাবে না রে ঠাই পিরলিদের ছোঁয়া তুমি নিতে আসো ভাই বাতিল জম দূর হবে গো পাবে না রে ঠাই পিরলিদের ছোঁয়া তুমি নিতে আসো ভাই বাতিল জম দূর হবে গো পাবে না রে ঠাই পরকালে নাজাত পাবে সুপারিশে হায় পরকালে নাজাত পাবে সুপারিশে হায় মুস্তাকিমের পথে সবে আয়রে ছুটে আয় মুস্তাকিমের পথে সবে আয়রে ছুটে আয় কোদার নূরে এই ধরাকে করো আলোকময় কোদার নূরে এই ধরাকে করো আলোকময় মুস্তাকিমের পথে সবে আয়রে ছুটে আয় মুস্তাকিমের পথে সবে আয়রে ছুটে আয় খোদার নূরে এই যারাকে করো আলোকময় খোদার নূরে এই যারাকে করো আলোকময় খোদার নূরে এই ধারাকে করো আলো